বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসালাত ওয়াসালাম আলা রসুলিল্লাহ আবাদ আল্লাহ সুবাহান ওয়া মহান অনুগ্রহে আমরা শুরু করতে যাচ্ছি আদালালাহ আলা বিদাতে দলালাহ নামক বইয়ের অডিও রেকর্ড যে বইটি রচনা করেছেন শায়েখ আবদুল্লাহ আল মুনির বইটিতে মূলত বেদাত সম্পর্কে আলোচনা করা হয়েছে কোরআন ও হাদিসের আলোকে বেদাতের ভয়াবহতা বেদাতের প্রচলিত সংজ্ঞা খণ্ডায়ন ও প্রকৃত সংজ্ঞা নিরূপণ যেসব কাজ বিদাত হিসেবে প্রচলিত কিন্তু প্রকৃত বিদাত নয় এবং প্রকৃত বিদাতের কিছু উদাহরণ ইত্যাদি বিষয়কে নিয়েই বইটি সাজানো প্রথমেই আমরা লেখকের কথা অংশটুকু অডিও করব লেখক বলেন সকল প্রশংসা মহান আল্লাহর এবং সর্বোত্তম সলাত ও সালাম পেশ করছি সর্বকালের শ্রেষ্ঠ মানব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের উপর যিনি সত্য দিন ও সিরাতে মুস্তাকিমের দিকে সমগ্র মানবতাকে আহ্বান করার জন্য মহান রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে প্রেরিত হয়েছিলেন পরকথা হল যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করেন এমন প্রতিটি দায়ের উপর অবশ্য কর্তব্য হল কোরআন হাদিসের উপর জ্ঞান অর্জনের পাশাপাশি যুগের চাহিদাকে উপলব্ধি করার চেষ্টা করা একজন দায়ের ভূমিকা অনেকটা ডাক্তারের মতো রোগীর সর্বশরীরে মলম লাগানো ডাক্তারের কাজ নয় বরং তাকে লক্ষ্য করতে হবে প্রকৃত রোগ কোথায় এবং সে অনুযায়ী চিকিৎসা প্রদান করতে হবে কোন রোগটির গুরুত্ব কতটা এবং চিকিৎসার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে কোনটি সেটিও এখানে বিশেষভাবে লক্ষণীয় দুঃখজনক হল বর্তমানে যারা দাওয়াতে দিনের সাথে যুক্ত আছেন তাদের একটি বিরাট অংশ এ বিষয়ে সচেতন নয় এটা অবশ্যই সঠিক যে রসুল্লাহ সাল্লাম এবং তার নিকটবর্তী সোনালী যুগসমূহ অতিবাহিত হওয়ার পর হতে আজ পর্যন্ত মুসলিম উম্মা বিভিন্ন প্রকার বিভ্রান্ত আকিদা বিশ্বাস ও অসঙ্গত কার্যকলাপে লিপ্ত হয়ে রয়েছে বিপরীত দিকে এটাও ঠিক যে রসুল সাল্লাহ আলাইস্লামের ওফাতের পর হতে আজ পর্যন্ত যুগের চাহিদা অনুযায়ী বিভিন্ন নতুন জিনিসের উদ্ভব ঘটেছে এই সকল নতুন সৃষ্ট বিষয়ের সবটা যে মন্দ তা নয় বরং তার মধ্যে একটি বিরাট অংশ ইসলামের সাথে সংঘর্ষের পরিবর্তে সদ্ভাব রেখে চলে এমত অবস্থায় অভিজ্ঞ উলামেকরাম ও নেতৃস্থানীয় ব্যক্তিদের দায়িত্ব ছিল নতুন সৃষ্ট মন্দ বিষয়গুলো চিহ্নিত করে তার বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হওয়া এবং উত্তম বিষয়গুলোর ব্যাপারে মানুষকে উৎসাহ দেওয়া বা কমপক্ষে সেগুলোর বিপক্ষে কঠোরতা না করা বাস্তবে ঘটল এর বিপরীত বর্তমান যুগের আলেম ওলামাদের একটি অংশ রসুলের যুগে যা ছিল না তা বেদাত এই স্লোগান দিয়ে নতুন সৃষ্টি প্রতিটি বিষয়কে বর্জন করার নীতি অবলম্বন করল এবং যারা এসবের কোনোটিতে লিপ্ত হয় তাদের পথভ্রষ্ট বেদাতি হিসেবে আখ্যায়িত করে কঠোর ভাষায় সমালোচনা করতে লাগলো এদের অবস্থা হলো ওই ডাক্তারের মতো যে রোগীর সারা শরীরে মলম লাগায় আলেমোলামাদের আরেকটি অংশ প্রথম দলটির বিরুদ্ধে সোচ্চার হল তারা বলল সব নতুন সৃষ্ট বিষয়ে যদি বিদাত হয় তবে বাস ট্রাক ট্রেন ও প্লেন কি বিদাত পবিত্র কোরআনে জের জবর যোগ করা বা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু করা কি বিদাত এই প্রশ্নটি যৌতিক কিনা সেটা লম্বা আলোচনার বিষয় পরবর্তীতে পাঠক সে বিষয়ে জানতে পারবেন কিন্তু এই দলটির মূল সমস্যা হল তারা প্রথম দলের সমালোচনা ও তাদের মতামত খণ্ডায়ন করেই থেমে যায় বিদাতের প্রকৃত সংজ্ঞা কি এবং তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া উচিত সে ব্যাপারে তাদের কোনো মন্তব্য পাওয়া যায় না অবস্থার দৃষ্টি মনে হয় বিদাত বলে আসলে কিছু নেই বা থাকলেও তার তেমন একটা গুরুত্ব নেই বলা বাহুল্য যে এই দুটি কর্ম পদ্ধতিই শরীয়তের নির্দেশনার সাথে সমানভাবে বৈপরীত্য রাখে স্বয়ং রসুল্লাহ সাল্লাহাম বিদাত সম্পর্কে সতর্কতা অবলম্বনের কঠোর নির্দেশ প্রদান করেছেন তিনি বিদাতকে পথভ্রষ্টতা হিসেবে আখ্যায়িত করেছেন আর শাব্দিকভাবে বেদাত অর্থ যে কোনো নতুন সৃষ্ট বিষয় ওলামে একরাম একমত হয়েছেন যে বেদাতের এই অর্থ উক্ত হাদিসে উদ্দেশ্য নয় যেহেতু সকল নতুন আবিষ্কারই পথভ্রষ্ট বিদাত নয় এ কারণে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা পবিত্র কোরআনে জের জবর সংযুক্ত করা সহি হাদিসের গ্রন্থ প্রণয়ন করা বা চার মাজাবের অনুসারী হওয়া বিদাত নয় আবার এর অর্থ এমনও নয় যে বিদাত বলে আসলে কিছু নেই এবং তার বিরুদ্ধে প্রচার প্রসারের প্রয়োজনীয়তা নেই এ দুটি চিন্তাধারার বাইরে সঠিক কর্মপন্থা হল নতুন সৃষ্ট বিষয়াবলীর মধ্যে পথভ্রষ্ট বেদাত কোনটি তা চিহ্নিত করা এবং তার বিরুদ্ধে কঠোর সংগ্রামে লিপ্ত হওয়া বর্তমান গ্রন্থে এটিই আমাদের উদ্দেশ্য এ কারণে আমরা গ্রন্থটির নামকরণ করেছি দালালাহ আলা বিদাতে দলালাহ অর্থাৎ পথভ্রষ্ট বেদাতের পথ নির্দেশ মহান আল্লাহর নিকট প্রার্থনা করি তিনি যেন গ্রন্থটিকে মুসলিম উম্মার জন্য কল্যাণময় করেন এবং গ্রন্থটি প্রণয়নে যারা সহযোগিতা করেছেন বা উৎসাহ যুগিয়েছেন সরাসরি বা ফোনে যোগাযোগ করে বারবার তাগাদা দিয়েছেন তাদের সকলের আমল নামাই এটাকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করেন আমিন এখন আমরা মূল আলোচনায় ফিরে আসব প্রথম পর্বেই থাকবে বইটির ভূমিকা আর তা হল বিদাতের ভয়াবহতা বিদাত সম্পর্কে উদাসীনতা ও বিদাত সম্পর্কে বাড়াবাড়ি বিদাতের ভয়াবহতা আল্লাহ সুবহান বলেন ইল্লা আমি জিন ও মানুষকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি সুরাজারিয়াতের জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত ইবাদত অর্থ হল দাসত্ব করা বা আনুগত্য করা নিজের ইচ্ছা ও পছন্দ অপছন্দকে বিসর্জন দিয়ে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 হারাম আপনি বলুন আল্লাহ কি তোমাদের এমন করার অনুমতি প্রদান করেছেন নাকি তোমরা আল্লাহর উপর মিথ্যারোপ করছো যারা আল্লাহর উপর মিথ্যারোপ করে তারা কি ভাবে না কেয়ামতের দিন তাদের কি অবস্থা হবে সোরা ইউনুস উনষাট ও ষাট নম্বর আয়াত এছাড়া অন্যান্য আয়াতে আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করা করার ভয়াবহতা বর্ণনা করা হয়েছে আল্লাহ সুবাহান বলেন আপনি দেখুন তারা কিভাবে আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করে মারাত্মক অপরাধ প্রমাণিত হওয়ার জন্য এটাই যথেষ্ট সুরানিসা পঞ্চাশ নম্বর আয়াত অন্য আয়াতে আল্লাহ সুবহান তাআলা বলেন ومن أظلم ممن افترى على الله الكذب أو قال أوحي إلي ولم يوحى إليه شيء ومن قال سأنزل مثل ما أنزل الله ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسط أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون তার চেয়ে মহাপাপী আর কে হতে পারে যে আল্লাহর উপর মিথ্যারোপ করে এবং বলে আমার উপর ওহি হয়েছে অথচ তার উপর কিছুই ওহি হয়নি একইভাবে যে ব্যক্তি বলে আল্লাহ যা নাজিল করেছেন আমিও সেরকম কিছু নাজিল করতে পারি আপনি যদি দেখতেন এই সকল পাপী লোকদের মৃত্যু যন্ত্রণা শুরু হলে ফেরেস্তারা বলবে তোমাদের প্রাণ বাহির করো আজ তোমাদের অপমানকর শাস্তি দেওয়া হবে আল্লাহর ব্যাপারে তোমরা যে মিথ্যা বলতে এবং আল্লাহর আয়াতকে অগ্রাহ্য করতে তার বিনিময়ে সোরানাম তিরানব্বই নম্বর আয়াত এই আয়াতে বিশেষভাবে লক্ষণীয় হল আল্লাহ সুবহান নিজের খেয়াল খুশি মতো কোনো বিধিবিধানকে আল্লাহর দিন হিসেবে চালিয়ে দেওয়ার অপরাধকে মিথ্যা নবুয়ত দাবি করা বা আল্লাহর আয়াতের মতো আয়াত নাজিল করতে পারার দাবি করার ন্যায় মারাত্মক অপরাধ হিসেবে গণ্য করেছেন এর মাধ্যমে বিদাতের ভয়াবহতা প্রমাণিত হয় যেহেতু বিদাতি নিজের মন গড়া নিয়ম কানুনকে আল্লাহর দিন হিসেবে প্রমাণ করার চেষ্টা করে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এ বিষয়ে সতর্ক করে বলেন অখৈরুল হুদা হুদা মোহাম্মদ অসারুল উমুর মুহদাসা তুহা অকুল্লু বিদাতিন দলালা সর্বোত্তম পন্থা হল মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের পন্থা এবং সর্বনিকৃষ্ট বিষয় হল নতুন সৃষ্ট বিষয় আর প্রতিটি বিদাতি হল পথভ্রষ্টতা সহি মুসলিম আবু দাউদ শরীফের একটি বর্ণনাতে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন ওয়াইয়া ওয়া মুহদাসাতিল উমুর বেদা অকুল্লা দলা তোমরা নতুন সৃষ্ট বিষয়াবলী থেকে সতর্ক থাকো কেননা প্রতিটি নতুন সৃষ্ট বিষয় বিদাত প্রতিটি বিদাত পথভ্রষ্টতা নাসাই শরীফের বর্ণনাতে এই হাদিসটির শেষে অতিরিক্ত এসেছে অকুল্লু দলা আলা ফিন্নার এবং প্রতিটি পথভ্রষ্টতা জাহান্নামে রসুল সাল্লাম বলেন মান আহদাসাফি আমরিনা হাজা মা আলাই সাফিহি ফাহুয়া রদ্দ যে কেউ আমার এই দিনের মধ্যে এমন কিছু নতুন সৃষ্টি করে যা এর মধ্যে নেই তবে তা পরিত্যক্ত সহি বুখারি ও মুসলিম তিনি আরো বলেন মানা আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ যে কেউ এমন কোন আমল করে যে ব্যাপারে আমার নির্দেশ নেই তা গ্রহণীয় নয় সহি বুখারি ও মুসলিম আবু দাউদ শরীফের একটি রেওয়ায়তে এসেছে আলা আমরিনা ফাহুয়ারদ যে কেউ আমার নির্দেশের বাইরে কোনো কাজ করে তা পরিত্যক্ত এছাড়া সাধারণভাবে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন ইন্না কাজিবানা আলাইয়া আলাইসা আলা আহাদিন মান কাজাবা আলাইয়া মুতা আম্মিদান মিনান্নার আমার উপর মিথ্যারোপ করা অন্য কারো উপর মিথ্যারোপ করার মতো নয় যে কেউ আমার উপর মিথ্যারোপ করে তার স্থান জাহান নামে সহিবুখারি ও মুসলিম অন্য একটি হাদিসে এসেছে মান ওয়াক্কারা সোহিবাবি দাঁতিন আলা হাদমিল ইসলাম যে কেউ কোন বিদাতিকে সম্মান করে সে দিন ধ্বংসে সাহায্য করে ইমাম হাকি তার সোয়াবুল ইমানে হাদিসটি বর্ণনা করেছেন মহাদিসিনেকরাম এই হাদিসটিকে দুর্বল বলেছেন কেউ কেউ বলেছেন মাউদু তবে হাদিসটির মূল ভাব অন্যান্য হাদিসের সাথে সঙ্গতিপূর্ণ যেহেতু বিদাত বলতে বোঝায় শরীয়তের বিপরীত বিষয়কে শরীয়তের নামে চালু করা সংক্ষেপে বলা যায় বিদাত হল নকল শরীয়ত বিদাত চলতে থাকলে নকল শরীয়তের ভিড়ে আসল শরীয়ত চিনে নেওয়া যে কষ্টকর বা ক্ষেত্র বিশেষে অসম্ভব হয়ে পড়বে এটাই স্বাভাবিক এভাবে বিদাতের মাধ্যমে শরীয় ধ্বংসপ্রাপ্ত হওয়ার আশঙ্কা দেখা দেয় যে বিদাত সৃষ্টি করে প্রকারান্তরে সে দিন ধ্বংসের প্রয়াস চালায় আর যে তাকে সম্মান করে সে তাকে দিন ধ্বংসের কাজে সহযোগিতা করেছে বলে গণ্য হয় মোল্লা আলী কারি রহমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা তিবি রহমাহুল্লাহ থেকে উল্লেখ করেছেন তিনি বলেন হালুল কাজা মুক্তাদে যদি বিদাতিকে সম্মান করার বিষয়টি এমন হয় তবে যে নিজেই বিদাতি তার অবস্থা কি আলমির কাত আরেকটি হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাম বলেন ওলাহান আল্লাহমান আওয়া মুহদিসান যে কেউ এমন কাউকে আশ্রয় দেয় যে নতুন কিছু করে তার উপর আল্লাহর অভিশাপ সহি মুসলিম এই হাদিসে মুহদিস শব্দ ব্যবহার করা হয়েছে যার অর্থ যে নতুন কিছু করে মূলত এই হাদিসে নতুন কিছু করা বলতে শরীয়তে শাস্তিযোগ্য কোনো অপরাধে লিপ্ত হওয়া বোঝানো হয়েছে তবে হাদিসের ব্যাখ্যাকাররা এখানে বিদাতিকেও এই হাদিসের অর্থের মধ্যে সামিল করেছেন ইবনে আসির আর নিহায়াতে দুটি ব্যাখ্যাই উল্লেখ করেছেন ইবনে মাজা বর্ণিত একটি রেওয়ায়তে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বলেন আবাল্লাহ ইয়াকবাল আমালা সাহিবি বিদাতিন আত্মা ইয়াদা আবিদা আতাহ একজন বিদাতি যতক্ষণ না তৌবা করবে ততক্ষণ তার কোনো আমল আল্লাহ কবুল করবেন না এই হাদিসটির সনদ দুর্বল তবে মুসলিম শরীফে বর্ণিত একটি হাদিস এই হাদিসের সাথে সামর্থ্যপূর্ণ সেখানে কাদ্রিয়াদের সম্পর্কে ইবনে উমর রাদিয়াল্লাহ আনহু আল্লাহর কসম করে বলেন লাউ আন্নালি আহাদিহিম মিসলা উহুদিন জাহাবান যদি তারা উহুদ পরিমাণ স্বর্ণ দান করে আল্লাহ তা কবুল করবেন না যতক্ষণ না তারা তাকদিরে বিশ্বাস স্থাপন করে সহি মুসলিম ইমাম নব্বী রাহিমাহুল্লাহ শারহে মুসলিমে বলেন আবদুল্লাহ ইবনে উমর রাজি আল্লাহ এর এই কথার দুই রকম অর্থ হতে পারে হতে পারে তিনি এই সকল কাদরিয়াদের কাফির বলে আখ্যায়িত করেছেন এ কারণে তাদের কোনো আমল কবুল হবে না এমন মন্তব্য করেছেন আবার এমনও হতে পারে যে তিনি আসলে তারা কাফির এমন উদ্দেশ্য করেননি বরং দিনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার অপরাধে তাদের আমল কবুল হবে না এমন মন্তব্য করেছেন শেষের অর্থটি গ্রহণ করলে তার কথার মধ্যে বিদাতির আমল কবুল না হওয়ার সপক্ষে প্রমাণ পাওয়া যায় মোট কথা যে আমলে বিদাত সংঘটিত হচ্ছে সেটা কবুল না হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই যেহেতু রসুল্লাহ সাল্লাহ ইসলাম স্পষ্ট বলেছেন যে কেউ এমন কোনো আমল করে যে ব্যাপারে আমার নির্দেশ নেই তা পরিত্যক্ত উদাহরণস্বরূপ যদি কেউ ভর দুপুরে রোদে দাঁড়িয়ে থাকলে সব হয় এমন মনে করে সারাটা দুপুর রোদে দাঁড়িয়ে থাকে তবে তার এই কষ্ট ক্লেশ আল্লাহর দরবারে ভালো আমল হিসেবে গণ্য নয় যেহেতু এ বিষয়ে আল্লাহ বা তার রসুল কোনো নির্দেশনা প্রদান করেননি এই ব্যক্তির রোদে দাঁড়িয়ে থাকাটা যে কোনো আমল হিসেবে গ্রহণযোগ্য নয় সে ব্যাপারে কোনো প্রশ্ন নেই উপরন্তু সে বিদাতি হিসেবে গণ্য হবে এবং তার পাপ হবে এমনকি তার অন্যান্য আমল কবুল হবে কিনা সে ব্যাপারে সন্দেহ রয়েছে যেমনটি আমরা উপরে বর্ণনা করেছি ইমাম তিরমিজুর রাহেমাহুল্লাহ বর্ণনা করেন রসুল সাল্লাহ বলেছেন ইন্নাহু মান আহিয়া সুন্নাতান মিন সুন্নাতি কদ উমি তাতবাদি فإن له من العجر مثل من عمل بها من غير أن ينقص من أجورهم شيئا ومن ابتدع بدعة ضلالة لا ترضي الله ورسوله كان عليه مثل آثام من عمل بها لا ينقص ذلك من أوزار الناس شيئا যে কেউ আমার পর আমার কোন মৃত সুন্নাতকে জীবিত করবে তারপর যত লোক ওই সোননাথের উপর আমল করবে সে তাদের সমান স্বভাব প্রাপ্ত হবে যদিও তাদের স্বভাবে সামান্য কমতি হবে না আর যে কেউ এমন কোন বিদাত সৃষ্টি করে যা পথভ্রষ্টতা হিসেবে গণ্য এবং আল্লাহ ও রসুলের নিকট অপছন্দনীয় তারপর যত লোক ওই বিষয়ের উপর আমল করবে তাদের সবার সমান পাপ তার জন্য লেখা হবে যদিও অন্যদের পাপে সামান্যও কমতি হবে না হাদিসটি বর্ণনা করার পর ইমাম তিরমিজি বলেন হাদিসটি হাসান সহি সহি বুখারিয়া মুসলিমের একটি বর্ণনাতে এসেছে রসুল্লাহ সাল্লাম যখন তার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন তখন একদল লোক তার নিকট আগমন করবেন তিনি তাদের চিনতে পারবেন এবং তাদের পানি খাওয়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করবেন হঠাৎ একটি পর্দা এসে তাদের আড়াল করে দেবে রসুল্লাহ সাল্লাহাম বলবেন এরা তো আমার লোক তাকে বলা হবে আদাক আপনি তো জানেন না আপনার পরে এরা নতুন কি করেছিল অন্য বর্ণনায় এসেছে মা আদাক আপনি তো জানেন না আপনার পর এরা কি পরিবর্তন করেছিল এটা শুনে রসুল্লাহ সাল্লাম বলবেন সুহকান সুহকান লিমান গাইয়ারা বা আদি আমার পর যারা পরিবর্তন করেছিলে তারা দূর হও তারা দূর হও ইমাম নব্বী রাহিমাহুল্লাহ শারহে মুসলিমে এই হাদিসের ব্যাখ্যায় আলেমদের বিভিন্ন মত উল্লেখ করেছেন তাদের কেউ কেউ বলেছেন এখানে মুনাফিক ও মুরতাদদের কথা বলা হচ্ছে যারা রসুল্লাহ সাল্লাহ ইসলামের মৃত্যুর পর দিন ইসলাম পরিত্যাগ করেছিল কেউ কেউ বলেছেন এরা হল বিদাতিরা যারা ইসলামের উপর টিকে থাকার দাবি করত কিন্তু ইসলামী বিধিবিধানে পরিবর্তন সাধন করেছিল ইবনে বাত্তাল রাহিমাউল্লাহ বুখারি শরীফের ব্যাখ্যায় বলেন সকল প্রকার বিদাতি ও অপরাধীরা এই হাদিসের আওতাভুক্ত এর উপর ভিত্তি করে বলা যায় যে কেউ রসুল্লাহ সাল্লাহামের সোননাথ পরিত্যাগ করে বিদাতের অনুসরণ করবে কেয়ামতের দিন তাকে হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না আল্লাহর নিকট আমরা এ ধরনের পরিণতি থেকে আশ্রয় চাই আমিন বিদাহাতের ভয়াবহতা সম্পর্কে এ ধরনের অনেক বর্ণনা রয়েছে যা এখানে সবিস্তারে উল্লেখ করা সম্ভব নয় বিদাত সম্পর্কে উদাসীনতা এই সকল বর্ণিত আয়াত ও হাদিস সমূহ স্পষ্টভাবে বিদাতের ভয়াবহতা প্রমাণ করে কিন্তু আশ্চর্যের বিষয় হল এ ধরনের সুস্পষ্ট সতর্কবার্তা ও ভয়াবহতা বর্ণিত থাকার পরও দেখা যায় বেশিরভাগ লোক এমনকি যারা সুনামধন্য ইসলামী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত তাদের একটি বিরাট অংশ বিদাত সম্পর্কে পুরোপুরি উদাসীনতার পরিচয় দিয়ে থাকে তারা নিজেরা বিদাত থেকে বেঁচে থাকা এবং বিদাত সম্পর্কে জানার চেষ্টা তো করেই না উপরন্তু কেউ বিদাত সম্পর্কে আলোচনা শুরু করলে তাকে বিভিন্ন জটিল কুটিল প্রশ্ন করে থামিয়ে দেওয়ার চেষ্টা করে বিদাতের কথা শুনলেই তারা বলে ওঠে তাহলে তো মাইকে আজান দেওয়া মোবাইলে কথা বলা বাস ট্রেনে ভ্রমণ করা সবই বিদাত তাদের ভাব দেখে মনে হয় বিদাত বলে যে আসলে কিছু আছে তা তারা স্বীকার করে না যদি তারা এটা স্বীকারই করবে তবে বিদাতের সঠিক সংজ্ঞা কি এবং বর্তমান যুগে প্রচলিত বিদাতগুলো কি সে বিষয়ে আলোচনা করে না কেন এটা ঠিক যে বর্তমানে কিছু লোক বিদাতকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভ্রান্তি ছড়াচ্ছে এমন অনেক বিষয়কে তারা বিদাত বলে আখ্যায়িত করছে যেগুলো শরীয়তে বৈধ বা মুস্তাহাব কিন্তু কেবলমাত্র ওই সকল লোকদের সমালোচনা করা এবং তাদের ভুল ত্রুটিগুলো উপস্থাপন করলেই কি আলেমদের দায়িত্ব শেষ হয়ে যায় বিদাতের প্রকৃত অর্থ নির্ণয় করা এবং সাধারণ মুসলিমদের তার ভয়াবহতা হতে সতর্ক করা কি আলেমদের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত নয় এ দায়িত্ব সম্পর্কে সচেতন আলেম খুঁজে পাওয়া মুশকিল এই উদাসীনতার কারণে মুসলিম সমাজে ব্যাপকভাবে বিদাতি কার্যকলাপ ছড়িয়ে পড়েছে বিভিন্ন বিদাতি ফিরকা শরীয়তের গুরুত্বপূর্ণ বিধিবিধান সম্পর্কে আজগুবি ব্যাখ্যা বিশ্লেষণ প্রদান করতে শুরু করেছে একদিকে রয়েছে পীর ফকিরদের মারাফেতি ব্যাখ্যা অন্যদিকে বিজ্ঞানমনা আধুনা চিন্তাবিদদের বৈজ্ঞানিক ব্যাখ্যা তার উপর আছে সুবিধাবাদী গোষ্ঠীর খেয়াল খুশি মতো ব্যাখ্যা কেউ বলছে পীর ধরা ফরজ যার পীর নেই তার পীর শয়তান ইত্যাদি সেই সাথে রয়েছে পীর সাহেবদের প্রতি মুরিদানদের অতিভক্তির ক্ষতিকর প্রভাব বিদাতি পীর ফকিরদের কথা তো বাদ যারা হক্কানি পীর হিসেবে পরিচিতি তাদের পুস্তিকা দিতেও শিরিক কুফুর সহ নানা রকম বিভ্রান্ত চিন্তা দর্শনে ছড়াছড়ি পীর সাহেব আদেশ করলে এমনকি যাই নামাজ মদ দিয়ে ভিজিয়ে ফেলা জেনা করতে বললে জেনা করা কবিরা গুনাহে লিপ্ত হওয়া ছাড়া অন্য কোন অপরাধে পীর সাহেবের উপর আপত্তি উত্থাপন না করা এবং কবিরা গুনাহে লিপ্ত হওয়ার পরও কেবলমাত্র যারা মুফতি ও ফকি স্তরের তারা ছাড়া অন্য কেউ পীর সাহেবকে সংশোধন করার প্রচেষ্টা না করা ইত্যাদি আহলে হাদিসরা বলছে আল্লাহর দেওয়া মুসলিম পরিচয় পরিবর্তন করে হানাফি সাফি হাম্বলি ইত্যাদি নামে নিজেকে পরিচয় দেওয়া হারাম এদের মধ্যে কেউ কেউ এমনকি সুন্নি বা আহলুসোনাওয়াল জামায়াত নামে পরিচয় দেওয়াও নিষিদ্ধ মনে করে সাধারণ মুসলিমদের জন্য কোনো একটি নির্দিষ্ট মাঝহাব মেনে চলা হারাম মনে করে বিপরীত দিকে মাঝহাবি ওলামে কেরামের কেউ কেউ তাকলিদে সাক্ষী তথা সারাটা জীবন নির্দিষ্ট একটি মাঝহাবের আনুগত্য করে যাওয়া ফরজ মনে করে এমনকি যদি কোনো ব্যক্তি কোরআন হাদিসের উপর ব্যাপক গবেষণা করে বুঝতে পারে তার মাঝাবের মতটি সঠিক নয় তার ক্ষেত্রেও মাঝাবের মত পরিত্যাগ করা এক শ্রেণীর আলেম অনুচিত মনে করেন তাদের মধ্যে নেতৃস্থানীয় ব্যক্তিরাও অনেক সময় বলে ফেলেন এ মাসালায় যদিও সাফি মাজাবের দলিল প্রমাণ অধিক শক্ত তবু যেহেতু আমরা হানাফি মাজাবের মোকাল্লিদ তাই আমাদের হানাফি মাজাবের ফতুয়া মেনে চলতে হবে বিজ্ঞান মানা আধুনা ইসলামী চিন্তাবিদরা বলছে কোন একটি কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে কিনা সেটা বুঝতে হলে বিজ্ঞানের সাথে তা মিলিয়ে দেখতে হবে যদি বিজ্ঞানের সাথে কিতাবদের হুবহু মিল পাওয়া যায় তাহলে প্রমাণিত হবে তা আল্লাহর পক্ষ থেকে এসেছে নতুবা নয় এভাবে আল্লাহর নাজিল করা কিতাব সত্য কি মিথ্যা সেটা প্রমাণ করার দায়িত্ব তারা মানুষের তৈরি বিজ্ঞানের উপর ছেড়ে দিয়েছে আল্লাহর কাছে এ ধরনের দুর্মতি থেকে আশ্রয় চায় এই মতাদর্শের লোকেরা পবিত্র কোরআনকে আল্লাহর কিতাব হিসেবে প্রমাণ করার জন্য এর প্রতিটি আয়াতকে টেনে হেসড়ে বিজ্ঞানের সাথে মেলানোর চেষ্টা করছেন পবিত্র কোরআনে মহান আল্লাহ সাদকে নূর বলেছেন তারা বলে নূর অর্থ ধার করা আলো অর্থাৎ পবিত্র কোরআন দেড় হাজার বছর আগেই বলে দিয়েছে চাঁদের আলো ধার করা আর বিজ্ঞান এখন সেটা স্বীকার করে নিয়েছে এই ব্যাখ্যা শুনে শ্রোতারা নিজেদের অজান্তেই বলে ওঠেন সুবহান আল্লাহ কিন্তু নূর মানে ধার করা আলো এটা যে বক্তা কোথা থেকে ধার করল সে প্রশ্ন কেউ করে না আরবি অভিধানে কি নূর অর্থ ধার করা আলো এটা লেখা আছে কোরআন হাদিসেও কোথাও কি বলা আছে নূর অর্থ ধার করা আলো তাছাড়া আল্লাহ সুবাহান পবিত্র কোরআনকে নূর হিসেবে আখ্যায়িত করেছেন তিনি বলেন ও আংসালনা মুবিনা তোমাদের নিকট আমি নাজিল করেছি সুস্পষ্ট নূর সুরানিসা একশো চব্বিশ নম্বর আয়াত অন্য আয়াতে আল্লাহ সুবাহান বলেন আল্লাহ নূর আর্দ আল্লাহ হলেন আকাশ ও পৃথিবীর নূর সুরা নূর পঁয়ত্রিশ নম্বর আয়াত যদি নূর অর্থ ধার করা আলো হয় তবে প্রশ্ন হল আল্লাহর কি ধার করা আলো এবং তার কিতাব মহাগ্রন্থ আল কোরআনের আলো কি ধার করা আজগুবি ব্যাখ্যা বিশ্লেষণের এটাই হল সমস্যা একটু মিলিয়ে দেখতে গেলেই গড়মিল হয়ে যায় বিজ্ঞানের আলোকে পবিত্র কোরআনকে সহি শুদ্ধ প্রমাণ করার উদ্দেশ্যে আরও অনেক উদ্ভট ব্যাখ্যা বিশ্লেষণ হাজির করা হয় সাজদা করলে মাটি থেকে কি পরিমাণ ইলেকট্রন পোটন বা নিউট্রন মাথার মধ্যে প্রবেশ করে এবং সুস্বাস্থ্য রক্ষায় তা কি পরিমাণ ভূমিকা রাখে নামাজের সময় নাভির নিচে হাত রাখলে তা কিভাবে যৌন শক্তি বৃদ্ধি করে শ্রম পালন করলে শরীর স্বাস্থ্যের কি উন্নতি ঘটে সেসব বিষয়ে শুরু হয় পাণ্ডিত্যপূর্ণ আলোচনা সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই মতবাদে বিশ্বাসী নেতা নেতৃবর্গ তোমার দিন তোমার আমার দিন আমার এই প্রকৃতির কিছু আয়াত ও হাদিস পেশ করে ঘোষণা করে সকল ধর্মই উত্তম কথা বলে কোন ধর্মকে বাতিল ও ভ্রান্ত বলা যাবে না নিজের ধর্মকেই একমাত্র সঠিক ও অভ্রান্ত বলে দাবি করা যাবে না ইত্যাদি ইসলাম সম্পর্কে এই প্রকৃতির ভুল ব্যাখ্যা সাধারণ মুসলিমদের শিক্ষা দেওয়া হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুল যা বলেননি তা তাদের নামে চালানোর চেষ্টা করা হচ্ছে আল্লাহর দিনের মধ্যে যা নেই তা দিনের নামে প্রচার করা হচ্ছে এই সকল সুস্পষ্ট বিরাতের বিপরীতে শক্ত কণ্ঠে প্রতিবাদ করার মতো কেউ নেই সবাই এসব ব্যাপারে উদাসীন বিদাত সম্পর্কে বাড়াবাড়ি আবার এই দলের বিপরীতে এমন এক দল লোক রয়েছে যারা বেদাতের ব্যাপারে মাত্রাতিক্ত কড়াকড়ি করে থাকে তারা এমনকি বৈধ বা উত্তম কার্যকলাপকেও অনেক সময় বিদাত হিসেবে আখ্যায়িত করে তার বিরুদ্ধে কঠোর সংগ্রামে লিপ্ত হয়ে থাকে সুর করে দরুদ শরীফ পাঠ করা একত্রিত হয়ে আল্লাহর জিকির করা পাঁচ অক্ত সলাতের শেষে সম্মিলিতভাবে মোনাজাত করা ইত্যাদি বিভিন্ন কাজকে বিদাত হিসেবে আখ্যায়িত করে সেসব কাজে লিপ্ত সাধারণ মুসলিমদের কঠোরভাবে তিরস্কার করে থাকে এখানেই শেষ নয় এরা পূর্ববর্তী নেককার ওলামে একরামকে বিভিন্ন ভাষায় বিদাতি হিসেবে আখ্যায়িত করে থাকে যখনই তারা শোনে পূর্ববর্তী কোনো একজন নেককার ব্যক্তি সারা রাত সলাত আদায় করত বা নিষিদ্ধ দিনগুলো ব্যতীত সারা বছর সম পালন করত কাল বিলম্ব না করে তারা উক্ত ব্যক্তির নিন্দামন্দ শুরু করে তারা বলে যেহেতু রসুল্লাহ সাল্লাম এভাবে ইবাদত করেননি তাই এটা করা বিদাত তারা একই রাতে একবার বা কয়েকবার পবিত্র কোরআন খতম দিয়েছেন বলে বর্ণিত আছে যারা যারা একই রাত্রে একবার বা কয়েকবার পবিত্র কোরআন খতম দিয়েছেন বলে বর্ণিত আছে তাদের ব্যাপারেও এরা এই সকল লোকেরা একই মন্তব্য করে এদের প্রচার প্রসারে বিভ্রান্ত হয়ে সাধারণ মুসলিমরা দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে উপরে বর্ণিত দলটির তুলনায় এই দল এই দলটির কার্যকলাপ অধিক ক্ষতিকর প্রমাণিত হয়েছে যেহেতু তারা মানুষকে ভালো কাজ থেকে ফিরিয়ে রাখার চেষ্টায় প্রাণান্তকর সংগ্রামে লিপ্ত হয়েছে এই সকল অজ্ঞ লোকেরা বিদাতের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হওয়ার তুলনায় নীরব থাকলেই অধিক কল্যাণ হতো ইমাম সাতেবি আল ইতিসামের ভূমিকাতে ইমাম মালিক হতে একটি শিক্ষণীয় উক্তি বর্ণনা করেছেন তিনি বলেন ইবনে ফররুখ নামে একজন ব্যক্তি তার নিজ এলাকায় বিদাতিতের উৎপাত লক্ষ্য করে তাদের বিরুদ্ধে একটি বই লেখেন বইটি প্রকাশের পূর্বে তিনি ইমাম মালিকের নিকট এ বিষয়ে অনুমতি চেয়ে পত্র লিখলে ইমাম মালিক তাকে লিখে পাঠান ইং জনান্তা জালিকা বিনাপসিকা খিফতু আন্তাজিল্লা ফাতুহলিক আলাইহিম ইল্লা মান কানা দাবিতান আরিফান বিমা ইয়াকুলু লাহুম লা ইয়াকদিরুনা আলা আই ইউআররিজু আলাইহি ফাহাযা লা বা'সা বিহি وأما غير ذلك فإني أخاف أن يكلمهم فيخطئوا فيمدوا على خطئه أو يزفر منه بشيء فيطغوا ويزداد تماديا على ذلك তুমি যদি এমন কিছু করতে চাও তবে আমার আশঙ্কা হচ্ছে তুমি পথহারা হয়ে ধ্বংস হবে বিদাতীদের বিপরীতে কেবল এমন ব্যক্তির দাঁড়ানো উচিত যে নিজে কি বলছে সে সম্পর্কে পুরোপুরি সজাগ অর্থাৎ যা বলবে জেনে শুনে বলবে অজ্ঞতার কারণে বা অতিরিক্ত আবেগী হয়ে ভুল কিছু বলে বসবে না যেটা বিরাট নয় সেটাকে বিরাট হিসেবে আখ্যায়িত করে তার বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হবে না এবং এমনভাবে প্রতিবাদ করবে যাতে তারা লাজবাব হয়ে যায় তার বিরুদ্ধে বিদাতেরা যেন কোনরূপ যুক্তি তর্কের মাধ্যমে বিজয় অর্জন করতে না পারে এভাবে করতে পারলে কোনো আপত্তি নেই কিন্তু যার এমন যোগ্যতা নেই তার ব্যাপারে আমার ভয় হয় সে হয়তো তাদের প্রতিবাদ করতে চেয়ে নিজেই ভুল করে ভুল করে বসবে যেটা বিদাত নয় সেটাকে বিদাত বলে বসবে আর তারা তার কথার উপর ভিত্তি করে সেই ভুলকেই ঠিক হিসেবে গ্রহণ করে তার উপর টিকে থাকবে অথবা সে হয়তো প্রকৃত বিদাতকেই বিদাত হিসেবে আখ্যায়িত করছে কিন্তু যুক্তি প্রমাণ উপস্থাপনে অদক্ষ হওয়ার কারণে বিদাতিরা তার উপর বিজয়ী হয়ে যাবে ফলে তাদের স্পর্ধা পূর্বাপেক্ষা বৃদ্ধি পাবে বর্তমানে আমরা ইমাম মালিকের কথার হুবহু প্রতিফলন দেখতে পাচ্ছি একদল লোক বিদাতের বিরুদ্ধে সংগ্রাম করার নামে সকল প্রকারের ভালো জিনিসের বিপরীতে সংগ্রামে লিপ্ত হয়েছে প্রকৃতই যারা বিদাতি এরা তাদের পরিত্যাগ করে সাধারণ মুসলিমদের জিকির আজকার তসবি তাহলিল ও দোয়া দরুদের মধ্যে বিদাতের গন্ধ শুকে বেড়াচ্ছে যে ব্যক্তি নিজেকে হিন্দু বলে পরিচয় দিতে লজ্জাবোধ করে না সেই কিনা মুসলমানদের হানাফি সাফি ইত্যাদি পরিচয়ে পরিচয় দিতে নিষেধ করছে যেই ব্যক্তি পবিত্র বাইবেল পবিত্র গীতা ইত্যাদি নিষিদ্ধ শব্দ উচ্চারণ করে বিধর্মীদের ধর্মীয় গ্রন্থাবলীকে সম্মান প্রদর্শন করছে সেই কিনা আল্লাহর দেওয়া পবিত্র বিধান জিহাদকে পবিত্র যুদ্ধ বলতে অস্বীকার করছে যেহেতু কোরআন হাদিসের কোথাও জিহাদকে পবিত্র যুদ্ধ তথা হারব মোকাদ্দাসা বলা হয়নি প্রশ্ন হল তবে কি পবিত্র কোরআনে পবিত্র বাইবেল কথাটি লেখা আছে অথবা পবিত্র গীতা আল্লাহর কাছে আশ্রয় চাই একজন মুসলিম যখন রসুলে আকদা সাল্লাইসাল্লামের আলাইসাল্লামের ভালোবাসায় আবেগপ্রবণ হয়ে মদিনা মুনাওয়ারাতে রৌজা মুবারকে জিয়ারতে রওনা হয় এই সকল এই নেক আমল থেকে উক্ত ব্যক্তিকে ফেরানোর জন্য কিছু লোক ফতোয়াবাজি শুরু করে রসুল আকদাস সাল্লাহ কবর জিয়ারত করাকে বিদাত এমনকি শিরিক কুপুর হিসেবে ঘোষণা করা হয় কিন্তু সৌদি আরবের রাজা মহারাজারা যখন আমেরিকা জিয়ারতে রওনা হয় এবং সেখানে গমন করে বেগানা নারীদের সাথে নাসা গাওয়া করে ক্রুশ পরিধান করে মদ পান করে তখন এ সকল ফতোয়াবাজদের তোয়াজ করা ছাড়া ভিন্ন কোনো কাজ থাকে না রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আরব উপদ্বীপ থেকে ইহুদি খ্রিস্টানদের বহিষ্কার করো সেই নির্দেশ অমান্য করে যারা আমেরিকান সৈন্যদের আরব উপদ্বীপে স্থান দিয়েছে যারা আফগানিস্তানের ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করতে এবং মুসলিম জনগোষ্ঠীকে নির্বিচারে বোমাবর্ষণ করে নিঃশেষ করতে ইহুদি খ্রিস্টানদের সহযোগিতা করছে সেই সব খন্নাস শয়তানদের আমিরুল মুমিনিন ও অলিউল আমর হিসেবে আখ্যায়িত করতে এই সকল ফতোয়াবাজদের মুখে বাঁধে না এর চেয়েও বড় বিদাতটি হল সৌদি আরবের যুবকদের বলা হচ্ছে অলিউল আমর তথা আমেরিকার ধ্বজাধারী সৌদি রাজাধিধার রাজাধিরাজের অনুমতি ছাড়া নাকি আমেরিকার বিরুদ্ধে জিহাদ করা যাবে না এভাবে অন্যান্য মুসলিম দেশের নাস্তিক মোরতাদ ও তাদের মদতপুষ্ট রাষ্ট্রপ্রধানদের অনুমতি ছাড়া কাফিরদের বিরুদ্ধে জেহাদ করা নাকি ইসলামের দৃষ্টিতে চরম অন্যায় অনেকটা আবদুল্লাহ ইবনে উবায়ের অনুমতি নিয়ে কুরাইশ কাফিরদের সাথে যুদ্ধ করার মতো নীল আকাশের নিচে এর চেয়ে বেশি বড় বিদাত খুঁজে পাওয়া যাবে কিনা সেটা ব্যাপক গবেষণার বিষয় এই বিদাতিরাই আবার আফগান মুজাহিদদের কারো হাতে তাবিজ ঝুলতে দেখলে বা তার মুখে এয়া রসুল্লাহ শুনলে দাঁত মুখ খিসিয়ে তাদের মুশ্রিক মোরতাদ বা কমপক্ষে ঘৃণিত বিদাতি হিসেবে আখ্যায়িত করে ভীষণ তিরস্কার করে থাকে এরা বিদাতের বিরুদ্ধে গলাবাজি করে অথচ নিজেরাই সর্বাপেক্ষা বড় বিদাতি এরা নিজেরা বড় বড় বিদাতে লিপ্ত রয়েছে অথচ সাধারণ মানুষ দোয়া দরুদ বা জিকির আজগার করলে তাদের বিদাতি হিসেবে আখ্যায়িত করে গালবন্ধ করে এদের আজগবি প্রচারণায় প্রচার প্রচারণায় অতিষ্ঠ হয়ে কেউ কেউ বিরক্তি প্রকাশ করে বলে বলে ওঠে দোয়া মনাজাত জিকির আজগার এসব যদি বিদাত হয় তবে তো বাস ট্রাক মোবাইল মিসাইল সবই বিদাত তুমিও বিদাত তোমার বাপদাদা চৈদ্য পুরুষ সবাই বিদাত কিন্তু এভাবে বিরক্তি প্রকাশ করলেই এই জটিলতা থেকে মুক্তি পাওয়া যাবে না বরং শরীয়তের নিক্তিতে এসব উক্তির ত্রুটি বিশ্রুতি তুলে ধরতে হবে সে উদ্দেশ্যেই আমাদের এই সংক্ষিপ্ত প্রয়াস ইনশাল্লাহ আমরা আগামী পর্বে বিদাতের সংজ্ঞা ও বিধান সম্পর্কে আলোচনা করব আল্লাহ সুবহান আমাদের সকলকে বিদাত সম্পর্কে উদাসীনতা ও বাড়াবাড়ি থেকে রক্ষা করুন এবং প্রকৃত বিদাত সম্পর্কে জেনে তা থেকে দূরে থাকার তৌফিক দান করুন আমিন ওসলাল্লাহু তালা নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন